ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম খেজুরের একটি কাণ্ডের সঙ্গে খুদ্া প্রদান করতেন যখন মিম্বার তৈরি করে দেওয়া হলো তখন তিনি মিম্বারে উঠে খুদ্া দিতে লাগলেন কাণ্ডটি তখন কাঁদতে শুরু করলো নবী সাল্লাহ আলাইসাল্লাম কাণ্ডটির নিকটে গিয়ে হাত বুলাতে লাগলেন উপরোক্ত হাদিসটি আব্দুল হামিদ ও আবু আসিম রহমতুল্লা আলহি ইবনু উমর রদিল্লাহ আলাহ সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে একইভাবে বর্ণনা করেছেন